আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ও উসল্লি ও উসল্লিম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক রেসালাতুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা আমরা আলোচনা করছিলাম সহি বুখারির কিতাবুল ইমানের বেশ কিছু হাদিসের উপর এখন যে হাদিসটি আমরা নিয়ে আসবো আলোচনার জন্যে তার পরিচ্ছেদ হলো বাবু কুফরানিল আশির ওয়া কুফরিন দোনা কুফর বাবু কুফরানিল আশির ওয়া কুফরিন দোনা কুফর এই পর্ব এই পরিচ্ছেদ হলো স্বামীর প্রতি নাশকরি কুফরান আল আশির বলতে এখানে স্বামীর নাশকরি আশির মানে হলো স্বামী এখানে কারণ স্বামীদেরকে বলা হচ্ছে ও আশির ও হুন্না বিল মারুফ মেয়েদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো যে সুন্দরভাবে জীবনযাপন করে যে হাজব্যান্ড তাকে আশির বলা হয় স্বামীর প্রতি নাশকরি ওয়াকুফরিন দুনা কুফর এবং এক কুফর অন্য কুফর থেকে ছোট সে প্রসঙ্গে তাহলে হাদিসের শিরোনাম থেকে হাদিসের ভাষ্যটা বোঝা যাচ্ছে যে এর থেকে আমরা জানব যে স্বামীর প্রতি অবাধ্য হওয়ার পরিণতি কি এবং এক কুফর থেকে যে আরেক কুফর ছোট হতে পারে সেটাও আমরা হাদিসের মাধ্যমে জানবো ইমাম বুখারি বলছেন ফিহে আন আবি সাঈদিন ইল কুদরি রাদি আল্লাহ আন নবী সাল্লাহ সাল্লাম যে এই পরিচ্ছেদের মধ্যে আবু সাইদ খুদরি রাদি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস আছে যা তিনি নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন হাদিসটি আর বিস্তারিত এখানে বলা হয়নি এরপর ইমাম বুখারি বলছেন হাদ্দাথানা আবদুল্লাহ ইবনু মাসলামা আন মালিক ইবনে ইয়াজিদ عن مالك بن يزيد بن أسلم عن عطاء بن يسار عن ابن عباس قال قال النبي صلى الله عليه وسلم أريت النار فإذا أكثر أهلها النساء يكفرن قيل أيكفرن بالله قال يكفرن العشير ويكفرن الإحسان لو أحسنت إلى إحداهن إلى إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك قط সরল বঙ্গানুবাদ হচ্ছে ইমাম বুখারি বলছেন তার সনদে ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু থেকে যে তিনি বলেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে আমাকে জাহান্নাম দেখিয়ে দেওয়া হয়েছে আমি দেখলাম জাহান্নামের মধ্যে এর অধিকাংশ অধিবাসীরাই হচ্ছে নারী জাহান্নামের অধিকাংশ অধিবাসীরাই হচ্ছে নারী ইয়াকফুর না তারা কুফুরি করে এই নারীরা কুফুরি করেছে কিলা ইয়াকফুর না বিল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে তখন জিজ্ঞেস করা হলো যে তারা কি আল্লাহর প্রতি কুফুরি করে আপনি যে নারীদেরকে দেখেছেন জাহান নামে এরা কি যে কুফুরির কথা আপনি বললেন এরপর এরা কি আল্লাহর প্রতি কুফুরি করে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইয়াকফুর আল আশির না আল্লাহর প্রতি কুফুরি নয় এরা এরা তাদের স্বামীদের অবাধ্য হয় ও একফুর আল এহসান আর তারা এহসানকেও অস্বীকার করে তারা অকৃতজ্ঞ হয় লাউ আহসানতা ইলা এহদা কন্যা যদি তুমি তাদের কারোর প্রতি আহসান করে থাকো সুন্দর ব্যবহার করে থাকো দীর্ঘকাল ধরে নারীদের কথা বলা হচ্ছে যদি তুমি নারীদের কারোর সাথে দীর্ঘকাল ধরে সুন্দর ব্যবহার করতে থাকো তোমা রআতমিন কাশাই আন অতপর এই টাইপের নারীরা যখন তোমাদের কাছে এমন কোনো কিছু দেখে যা তাদের পছন্দ নয় অথবা তাদের প্রতি কোনো অবহেলা যদি তারা তোমার মধ্যে অবজার্ভ করে পরিলক্ষ্য করে কালাত মা রায় তুমিনকা খায়রান কাত তখন তারা বলে যে তোমার কাছ থেকে কোনো কল্যাণ কখনোই আমি পাইনি নারীদের কারো কারো একটা বৈশিষ্ট্য সব নারীদের এই বৈশিষ্ট্য এটা অবশ্যই নয় হাদিস দাবিও করেনি নারীদের কারো কারো বৈশিষ্ট্যের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে বিশেষ করে সেই সব নারী যারা অকৃতজ্ঞ যারা স্বামীদের প্রতি অবাধ্য এবং এই নারীরাই যারা স্বামীদের প্রতি অবাধ্য এবং যারা এহসানের কথা খুব কমই মনে রাখে এই সমস্ত নারীদের ব্যাপারে হাদিসটি আসলে বলেছে যে এই টাইপের নারীদের সাথে দীর্ঘদিন ভালো ব্যবহার সদাচারণ তাদের কল্যাণ উপকার করার পরেও সামান্য একটু ত্রুটি যদি তারা পায় একটু অবহেলা যদি তারা পায় তারা বলবে তোমাকে আমার প্রতি কখনোই সদাচরণ করতে আমি দেখিনি কখনোই ভালো আচরণ করতে আমি দেখিনি তো এই হাদিসটিতে রাসুল সাল্লাহ সাল্লাম মূলত এক শ্রেণীর নারীর বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং কয়েকটা মেসেজ দিয়েছেন এখানে এক নম্বর হলো নারীদের একটা ব্যাড হ্যাবিট যে তারা খুব দ্রুত অকৃতজ্ঞ হয়ে যায় এক্ষেত্রে যারা ভালো নারী তারা চাইবে যে এই খারাপ গুণটি যেন তাদেরকে আক্রান্ত না করে তারা যেন অতীতের কথা ভুলে না যায় তারা যেন যে সমস্ত কল্যাণ তার হাজব্যান্ড কিংবা অন্যান্য আত্মীয় স্বজন মা বাবা করেছে সেটাকে যেন তারা ভুলে না যায় দ্বিতীয় আরেকটি বিষয় এই হাদিসের মধ্যে আছে মেসেজ আকারে সেটি হলো যে জাহান নামে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অধিকাংশ অধিবাসী হবে নারী অতএব নারীদের এখানে চূড়ান্ত সতর্কতার প্রয়োজন আছে আমরা যখন জানি যে এক জায়গায় একটা গ্রুপ এক গ্রুপ লোক আছে সে পুরুষ হোক আর নারী হোক তাদের মধ্য থেকে এক দলকে শাস্তির জন্য বের করে নেওয়া হবে তখন প্রত্যেকেই সতর্ক হয়ে যাবে এবং চাইবে যেন যে গ্রুপটাকে এখান থেকে বের করে শাস্তির জন্য নিয়ে যাওয়া হবে সেই গ্রুপের অন্তর্ভুক্ত সে না হয় শিক্ষাটা এভাবে নিতে হবে যে আমাদের কি করার আছে যে পরি ভাগ্যে যা আছে না এটা এটা তো হওয়া উচিত নয় নারীরা যখন এই হাদিসটি জানবে তাদের চূড়ান্ত সতর্কতার প্রয়োজন আছে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি সব নারী বলেছেন অধিকাংশ অধিবাসী নারী তার মানে নারীদের একটা বিশাল সংখ্যক তাহলে নারীরা চাইবে যে ঠিক আছে অধিকাংশ অধিবাসী নারী হোক কিন্তু আমি সেই নারী হতে চাই না যদি কোনো নারী এই সিদ্ধান্ত নেয় এবং তার আলোকে তার ইমানকে পরিপূর্ণ করে তার আখলাককে সুন্দর করে তার নিজেকে পাপমুক্ত রাখে রাখার চেষ্টা করে এবং একটা সুন্দর জীবন যাপন করে স্বামীর সে অবাধ্য না হয় এবং আনুগত্য করে বাবা মায়ের অবাধ্য না হয় আনুগত্য করে দিনের অবাধ্য না হয় আনুগত্য করে তাহলে আশা করা যায় এই এই টাইপের নারীরা এই ধরনের জাহান্নামী নারীদের থেকে ডিটাচড থাকবেন বিচ্ছিন্ন থাকবেন এবং তারা জান্নাতে যাবেন তো যাই হোক যখন এই হাদিসটি এসে গেছে আমাদের কাছে আমাদের বোনেরা মায়েরা খালারা তারা আশা করি সতর্ক হবেন এবং এই দুর্ভাগা নারীদের অন্তর্ভুক্ত যাতে না হতে হয় সেজন্য তারা চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবেন আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করুন এরপর আমরা আরেকটি পরিচ্ছেদ নেব সেটি হলো বাইশতম পরিচ্ছেদ কিতাবুল ইমানের ইমাম বুখারি এই পরিচ্ছেদের শিরোনাম দিয়েছেন বাবুল মা আসি মিন আমরিল জাহেলিয়া ওয়ালা ইউকাফারু বের বেরতেকা বিহা ইল্লা বিশেক পরিচ্ছেদ হল পাপ কাজ জাহেলি যুগের অভ্যাস পাপ কাজ জাহেলি যুগের অভ্যাস আর শির্ক ব্যতীত অন্য কোনো গুনাহাতে লিপ্ত হওয়ায় ওই পাপিকে কাফের বলা যাবে না অর্থাৎ কোনো পাপি যদি কোনো পাপি লিপ্ত হয় তাহলে তাকে কাফের বলা যাবে না অ্যাকসেপ্ট ফর শির্ক শিরকে লিপ্ত হলে সে কাফের হবে কিন্তু শির্ক ছাড়া এর নিচে বড় কুফুরি ছাড়া এর নিচে যত ছোট কুফুরি যত ছোট শেরক আছে তাতে লিপ্ত হলে তাকে কাফের বলা যাবে না ইমাম বুখারি রাহমাহুল্লাহ এই শিরোনামটি নিয়ে এসেছেন হাদিস থেকে তিনি এটি বুঝেছেন এবং এটা আমাদের জন্য একটা ম্যাথোডলজিও একটা ম্যাথড কমন ম্যাক্সিম যে যিনি ছোট শেরক করবেন অথবা ছোট কুফুরি করবেন তিনি কাফির হবেন না তিনি খুব বড় কবিরা গুণা করলেন বটে বাট সেটা আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন তিনি যদি তবা করেন আর যদি তবা নাও করেন তাহলে তার শাস্তি ভোগ শেষে তিনি জান্নাতে যাওয়ার পারমিশন লাভ করবেন কিন্তু যদি এটাকে বড় শেরিক বা বড় কুফরি বলা হয় তাহলে সে কখনোই জান্নাত যাওয়ার জন্য আর যোগ্য বলে বিবেচিত হবে না তবে এই ধরনের বিষয়টি আসলে সম্পর্কে আমাদের সঠিক আকিদাটা জানতে হবে যে অনেকে মনে করেন যেমন খাওয়ারিজদের একটা গ্রুপ তারা মনে করে যে কবিরা গুণা লিপ্ত হলেই সে চিরজাহান্নামি হবে এটা শুদ্ধ নয় আহলুসুল্নাল জামাতের আকিদা হচ্ছে বড় গুণায় লিপ্ত হলে তবা ছাড়া সেটি ক্ষমা হবে না তার জন্য সে শাস্তি ভোগ করবে কিন্তু সে চিরজাহান্নামি হবে না এখানেও সেই কথাটি বোঝানোর জন্য ইমাম বখের রাহমাহুল্লাহ এবং আহলুসুল্লাহ জামাতের আকিদার সেই জিনিসটি তুলে ধরার জন্য তিনি এই শিরোনামটি নিয়ে এসছেন এবং এই শিরোনামের পক্ষে তিনি কিন্তু দলিলও পেশ করছেন তিনি বলছেন লেকাউল ইন্নবী সাল্লাম ইন্না কামরু উনফিকা আবুদার গেফারির উদ্দেশ্যে রাসুল সাল্লাহ সাল্লাম যে বলেছিলেন যে ইন্না কামরু উন তুমি এমন এক ব্যক্তি যার মধ্যে জাহিলি যুগের কিছু জিনিস রয়ে গেছে জাহিলি যুগের অভ্যাস অন্ধকার যুগের অভ্যাস অজ্ঞতার যুগের অভ্যাস রয়ে গেছে এটা তিনি আবুজার গেফার রাজি আল্লাহ তালুকে বলেছিলেন অথচ তিনি সাহাবে ছিলেন আল্লাহ সন্তাল জামাত আকিদা হচ্ছে তিনি সবসময় সাহাবে ছিলেন তিনি ইসলাম থেকে কখনোই বের হননি তাহলে জাহিলি যুগের অভ্যাস থাকা সত্ত্বেও তিনি মুসলিম ছিলেন তাহলে বোঝা গেল শিরিক বা কুফুরি বাদ দিয়ে জাহিলি যুগের অন্য কোনো অভ্যাস এটা হচ্ছে ছোট শেরিক ছোট কুফুরি হতে পারে বাট এই ছোট শেরিক ছোট কুফুরি করার কারণে ইসলাম থেকে বের হবে না আর এছাড়া আরেকটা দলিল তিনি এসছেন ওয়াকাউ ইল্লাহ আজাল এবং আল্লাহ তালার বাণী যা নেসার আটচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে ইন আল্লাহ ইয়াকফির আয়ুসরা কাবিহি ওয়াকফির উমা দুন আদালিকাল ইমাইয়াশা আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন করা করার যে গুনাহ বা পাপ সেটাকে ক্ষমা করেন না এছাড়া অন্যান্য সকল পাপ ও গুনাহকে তিনি ক্ষমা করে থাকেন ক্ষমা করে দেন তাহলে বোঝা গেল যে শিরিকের এই পাপটার কখনো ক্ষমা হবে না বা কুফুরের পাপটা ক্ষমা হবে না কিন্তু দুনা শেরক দুনা কুফর শিরিকের নিচের যে পাপগুলো কুফরের নিচের যে পাপগুলো হোক সেটা যতই বড় কবিরা গুণা সেগুলো ক্ষমা হবে এ প্রসঙ্গে যে হাদিসটি তিনি নিয়ে এসছেন তিনি বলছেন ইয়াকুল ইমামুল বুখারি রহমাহুল্লাহ حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن واصل الأحدب عن معرور بن سويد قال لقيت أبا ذر بالربضة وعليه حلة وعلى غلامه حلة فسألته عن ذلك فقال إني سببت رجلا فعيرته بأمه فقال لي فقال لي النبي صلى الله عليه وسلم يا أبا ذر عيرته بأمه إنك امرؤ فيك جاهلية إخوانكم خوالكم جعلهم الله تحت أيديكم فمن كان أخوه تحته تحت يده فليطعمه مما يأكل وليلبسه مما يلبس ولا تكلفوهم ما يغلبهم فإن كلفتموهم فأعينوهم একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার হাদিস এখানে ইমাম বখারি নিয়ে আসছেন তিনি তার সনদে আবুদার গিফারি রাজি আল্লাহ তালাহুর সম্পর্কে উল্লেখ করছেন মারুর ইবনু সুয়াই তিনি বলছেন যে আমি আবুদার গিফারি রাজি আল্লাহ তালাহুর সাথে দেখা করলাম এমত অবস্থায় তার উপর এক সেট কাপড় ছিল এক জোড়া কাপড় ছিল তার শরীরে ওয়ালা গোলামি হল্লা হল্লাতুন এবং অনুরূপ আরেক সেট কাপড় ছিল অনুরূপ আরেক সেট কাপড় ছিল তার গোলাম তথা তার কৃত দাসের শরীরেও গায়ে আল তুহান দালিক আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি আপনি মুনিব আপনার গায়ে যে পোশাক আপনার দাস তার গায়েও সেম পোশাক ব্যাপারটা কী ফকাল ইন্নি সাহবাব তু রাজুলান তখন আবুদর রাদি আল্লাহ তালান বললেন যে আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম ফা আয়ার তুহবে উম্মি এবং তার মা মাকে দিয়ে মায়ের নাম উল্লেখ করে আমি তাকে লজ্জা দিয়েছিলাম ফাকাল আলী নবী সাল্লাম তখন নবী সাল্লাহ সাল্লাম আমাকে বললেন তিনি কথাটা শুনলেন দেখলেন প্রত্যক্ষ করলেন বা যে কোনোভাবে হোক তিনি অবহিত হলেন তা তিনি বললেন ইহা বাদার হে আবুদার আয়ার তাহবে অম্মেহ তুমি কি তার মাকে নিয়ে তাকে লজ্জা দিলে ইন্না কামরু অনফিকা জাহেলিয়া তুমি তো এমন ব্যক্তি যার মধ্যে জাহিলিয়াতের পরিশিষ্ট রয়ে গিয়েছে অবশিষ্ট রয়ে গিয়েছে জাহিলিয়াতের কিছু বৈশিষ্ট্য রয়ে গিয়েছে জেনে রাখো খাওয়া লুকুম তোমাদের দাস দাসী তোমাদের ভাই যা আল্লাহমুল্লাহ তাহতা আইদি কুম আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তোমাদের হাতের অধীন করে দিয়েছেন ফামান কানা আখু তাহতাইয়াদিহি অতএব যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের আন্ডারে থাকে ফালিউট এম হো মিম্মাই আকুল তাহলে সে যেন তাকে যা নিজে খায় তা থেকে খাওয়ায় সে যেন তাকে যা নিজে খায় তা থেকে খাওয়ায় ওলিউল ওলিউল বেসু মিম্মা ইয়াল বাসু সে যা পরিধান করে তা থেকে তাকে পরিধান করায় পরায় ওলা তুকাল্লিফু হুম এবং তোমরা তাকে বা তাদেরকে কষ্টদায়ক কাজে নিয়োজিত করো না যে কাজটা করতে ভীষণ কষ্ট যেটা একটা প্রেশার তৈরি করে মানসিক একটা দ্বন্দ্ব তৈরি করে বা শারীরিক একটা অসামর্থ্য তৈরি করে বা তাকে একদম বিশালভাবে পরিশ্রান্ত করে দেয় এরকম কষ্টদায়ক দায়িত্ব তাদেরকে দিও না মা ইয়াগলিব হুম যা তাদেরকে মাখুর করে মগলুব করে যা তাদেরকে একদম মানে ক্লান্ত পরিশ্রান্ত এবং দুর্বল করে দেয় ফাইন কাল্লাফতুমুহুম আর যদি সিচুয়েশান এমন হয় যে তোমাকে কিছু কষ্টকর দায়িত্ব দিতেই হবে যদি তাদেরকে সেরকম কষ্টকর দায়িত্ব দিয়েই থাকো হোম তাহলে তোমরা তাদেরকে সাহায্য করবে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের মহান শিক্ষা এখানে পেলাম ঠিক তেমনি তার প্রিয় ছাত্র আবুদর গেফারি রাদি আল্লাহ তালানহ অত্যন্ত জলিলুল কাদার সাহাবি তিনি কিভাবে সেটাকে গ্রহণ করলেন সর্বান্তকরণে এবং শুধু গ্রহণ করাই নয় সেটা নিজের জীবনে বাস্তবায়ন করলেন সে চিত্রটা কিন্তু এই হাদিসে ফুটে উঠেছে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি শিখিয়ে দিলেন দেখো দাস অথবা দাসী তাদের সাথে বৈষম্য করো না তুমি যা খাবে তাদেরকে তাই খাওয়াবে যা পড়বে তাদেরকে তাই পড়াবে যা ব্যবহার করবে তাদেরকে তা ব্যবহার করতে দেবে এটা আমরা বিদায় হজের ভাষণীয় রাসুল সাল্লাহ সাল্লামের বেশ কিছু বক্তব্য এমন যেমন পাই ঠিক তেমনি বিভিন্ন হাদিসের মধ্যে এর আলামত এ সম্পর্কিত বক্তব্য আমরা পাই যেটা বোখারি এই হাদিসটিতে এসেছে অতএব এখানে যে জিনিসটা আমাদের সামনে সবচেয়ে লক্ষণীয় সেটা হচ্ছে মনিব আর ভৃত্যের মধ্যে বৈষম্য কমে নিয়ে আসা এই বৈষম্যটা হচ্ছে জাগতিক বৈষম্য বেতনের বৈষম্য কমে নিয়ে আসা এবং খাওয়া পড়ার স্ট্যান্ডার্ডের বা থাকার স্ট্যান্ডার্ডের বৈষম্য কমে নিয়ে আসা আজকের মুসলিম সমাজে সভ্যতার অথবা আধুনিক সমাজে আমরা বলবো সভ্যতার দাবি করা হয়ে থাকে কিন্তু আসলে কি আমরা যথেষ্ট সভ্য হতে পেরেছি আজকে তো দাসপ্রথা নেই আজকে আমাদের বাসায় বাড়িতে আছে গৃহপরিচারক অথবা কর্মচারী আমার তো মনে হয় অনেক বাড়িতে আমরা অনেক সময় তাদের প্রতি এতটা অত্যাচার এতটা কাজের বোঝা চাপিয়ে দেই যেটা আগের যুগে হয়তো দাসদের প্রতিও দেওয়া হতো না অথবা আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার গৃহপরিচারক অথবা পরিচারিকা তারা সেই কালের কৃতদাস বা দাসের মতো নয় এরা স্বাধীনা নারী নর অথবা নারী কর্মচারীও তাই অতএব স্ট্যান্ডার্ড অফ লাইফ মেনটেনের ক্ষেত্রে তাদের সাথে আমাদের বৈষম্য কমিয়ে আনা দরকার এক নাম্বার দ্বিতীয় হচ্ছে আমরা দেখছি এখানে সাহাবা আবু দর্রাদি আল্লাহ তালাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যেটা সহজে বুঝলেন সেটা হচ্ছে এই যে ভৃত্তমণি একই স্ট্যান্ডার্ডের খাবে একই স্ট্যান্ডার্ডের থাকবে একই স্ট্যান্ডার্ডের পরিধান করবে এবং সেটা তিনি করে দেখিয়েছেন যেটা স্বাভাবিকভাবে অন্যদের মনে প্রশ্নবোধক ছিল তিনি বুঝিয়ে দিয়েছেন এটা because this is the instruction of prophet Mohammad সাল্লাহ আলহাম this is the guidance of the Quran অতএব যেহেতু এটা ইসলামের দিক নির্দেশনা সেটা তিনি পালন করলেন আজকের এই আধুনিক প্রেক্ষাপটে আমি বলবো আমাদের জন্য এখান থেকে লেসান নেওয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রিয় ভাইয়েরা বোনেরা আমরা যেন সেই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করি আমাদের সমাজকে বৈষম্য মুক্ত করি এবং এইভাবে আমরা যেন গড়ে তুলি আমি এ প্রসঙ্গে আরও দু একটি কথা বলবো যে যেখানে আজকাল প্রশ্নবোধক কিছু চিহ্ন অনেকেই রেখে দেন যেমন নারীর উত্তরাধিকারের ব্যাপারে বা নারীদের তালাকের ব্যাপারে এখানে অনেকেই হয়তো বলবেন যে এগুলো বৈষম্য কিন্তু আমি বলবো আগে একটু আগেও আমরা দু একটি হাদিস থেকে সেটা আমরা আলোচনা করেছি বিরতির আগে যে সেখানে আসলে কোনো বৈষম্য ছিল না এখানে আমাদের দৃষ্টিভঙ্গিটা পোষণ করতে হবে নারী এবং পুরুষ তাদেরকে তাদের সিচুয়েশন থেকে তাদের অধিকার দেওয়া হয়েছে মিরাসের ক্ষেত্রে উত্তরাধিকারের ক্ষেত্রে তাদেরকে তাদের সিচুয়েশন থেকে তাদের রেসপন্সিবিলিটির অবস্থান থেকে তাদেরকে সেভাবে বন্টন করা হয়েছে তালাকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি অভিভাবক পরিবারের তার হাতে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু নারী যদি নির্যাতিতা হয় তাহলেও নারীকেও তালাকের একটা ব্যবস্থাপনা দেয়া হয়েছে যেমন খোলা তালাক অথবা বিচারকের মাধ্যমে তালাক নেওয়ার ইত্যাদি বিষয়গুলো দেওয়া হয়েছে আর এখানে বৈষম্য কমিয়ে আনার জন্য এখানে যারা দাস দাসী তাদেরকে বৈষয়িক দিক থেকে মুনিবের কাছাকাছি নিয়ে আসা হয়েছে সুতরাং আমরা যেন কোনো বৃত্তের বেতন যখন আমরা নির্ধারণ করি অথবা কোনো কর্মচারীর বেতন যখন নির্ধারণ করি তখন মুনি আর কর্মচারীর মধ্যে ব্যবধান যেন আমরা কমিয়ে ফেলি সেটা আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা আমি মনে করি হাদিস থেকে আসুন আমরা এই শিক্ষাকে কাজে লাগাই আমরা জীবনকে গঠন করি এবং আমরা সুন্দরভাবে এমন একটা সামাজিক শক্তিশালী কাঠামো দাঁড় করাই যেখানে মানুষ তাদের স্বাধীনতা ভোগ করবে যেখানে মানুষ তাদের সুখ সম্ভব ভোগ করবে এবং যেটা হবে বৈষম্যহীন সমাজ ইসলামের সাম্যের সমাজ একটা অধিকারের সমাজ যেখানে সবাই সবার অধিকার সংরক্ষিত রূপে পেয়ে থাকে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আজ এ পর্যন্তই হাজা ওসাল্লাহ সাল্লাম আলা নবী আদা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবি আজমাইন